یا رحیم اللہ یا کریم اللہ یا رحیم اللہ یا کریم اللہ یا رحیم اللہ یا کریم اللہ یا رحیم یا کریم یا رحیم یا کریم یا خلیق اللہ یا خلیق اللہ يا خليق الله يا خليق الله يا رحيم الله يا كريم الله يا رحيم الله يا كريم الله গগন ধরে তারার বেলা জোনাক জলে ওই করে খেলা গগন ধরে তারার বেলা জোনাক জলে ওই করে খেলা গগনা তারার মেলা ধুনাক করে খেলা রহ তারা রবি আধার কালো আলো চুপি তোমাকে ডাকে প্রভু ইয়া রহিম আল্লাহু ইয়া করিম আল্লাহু ইয়া রহিম আল্লাহু ইয়া করিম আল্লাহু মেঘের ভেলায় আকাশ কালো বৃষ্টির পানি থই টলো মলো মেঘের ভেলায় ওই আকাশ কালো বৃষ্টির পানি থই টলো মলো মেঘের ভেলায় ওই আকাশ কালো বৃষ্টির পানি থই টলো মলো সাগর মাঝে উর্মি মলো ঢেউে ঢেউে করে খেলা কলো কলো সুরে ডাকে প্রভু ইয়া রহিম আল্লাহু ইয়া সবুজ আবিরে পাখির গানে রূপের মাধুরী হাওয়ার টানে সবুজ আবিরে পাখির গানে রূপের মাধুরী হাওয়ার টানে সবুজ আবিরে পাখির গানে রূপের মাধুরী হাওয়ার টানে শিশির ঝরা ফুলে ফলে পদ্ম ফুটা বিলের জলে সুবাস ছড়িয়ে ডাকে প্রভু ইয়া রহিম আল্লাহু ইয়া خليق الله يا خليق الله يا خليق الله يا خليق الله يا خليق الله يا خليق الله يا خليق الله يا خليق الله অনুপ্রাস সুস্থ ও সুন্দর পৃথিবীর প্রত্যয়